কারো সাথে দেখা হলে বলবে প্রথম আসসালাম আলাইকুম সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফিজ সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফিজ কারো সাথে দেখা হলে বলবে প্রথম আসসালাম আলাইকুম সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফিজ সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফিজ সালাম দিয়ে কথা শুরু করো শুনতে আলোকে জীবন গরু সালাম দিয়ে কথা শুরু করো রহমতের আলোকে জীবন গড়ো শান্তি সুখে সবার ভরে যাবে মন শান্তি সুখে সবার ভরে যাবে মন নার থাকবে নালিশ কারো সাথে দেখা হলে বলবে প্রথম আসসালাম আলাইকুম সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফিজ সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফিজ সালামের পরে হাতটা বাড়িয়ে দিয়ে সাফা করবে দুহা দিয়ে সালামের পরে হাতটা বাড়িয়ে দিয়ে মুসাফা করবে দুহা দিয়ে সোনা ছাড়া যত আধুনিকতা সোনা ছাড়া যত আধুনিকতা হয়ে যা যেন সব কিছু শেষ কারোর সাথে দেখা হলে বলবে প্রথম আসসালামু সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফেজ সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফেজ কার সাথে দেখা হলে বলবে প্রথম আসসালাম আলাইকুম সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফেজ সাক্ষাতের পর যখন কথা কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফেজ সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফেজ সাক্ষাতের পর যখন কথা হবে শেষ যাওয়ার আগে বলবে আল্লাহ হাফেজ